বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব এবং তার ভাবার্থ তুলে ধরব হাদিসটি হল আনাবি হরে রতারদি আল্লাহ আনহু ইয়াকুল কালা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম الله صلى الله عليه وسلم إذا دخل رمضان وفتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه واللفظ للبخاري হাদিসটির অর্থ হলো এই যে আবু হরেরা রদি আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বা শয়তানদেরকে আটক করা হয় বা শৃঙ্খলাবদ্ধ করা হয় সাহেল বুখারি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার দুশো সাতাত্তর এবং শাহে মুসলিম হাদিস নম্বর এক হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার উনআশি তবে হাদিসের শব্দগুলি শাহী বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক রমজান মাসের মহামর্যাদার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশের প্রত্যাশী হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ কামনাকারী হবে সে ব্যক্তি যেন একনিষ্ঠতার সহিত সৎকর্ম সম্পাদনে তৎপর থাকে দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই হাদিসের দ্বিতীয় বিষয় যেটি শিক্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে প্রকৃতপক্ষে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর অর্থটা জেনে নেওয়া উচিত এর অর্থ হলো এই যে প্রকৃতপক্ষে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কিন্তু শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কোনো প্রকার অন্যায় ও পাপের কাজ সংঘটিত হবে না এমন কথা নয় কেননা অন্যায় ও পাপের কাজ সংঘটিত হওয়ার অন্যান্য কতকগুলি উপাদানও আছে সেই উপাদানগুলির মধ্যে রয়েছে পাপাত্মা বদভ্যাসের মানুষ খারাপ চরিত্রের মানুষ অতিশয় পাপী লোক এদের দ্বারা অশান্তি ছড়ায় শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে তৃতীয় নম্বর বিষয় হলো এই যে জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার দ্বারা পবিত্র রমজান মাসের মহামর্যাদা সাব্যস্ত করা হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে ইমানদার মুসলিম গণকে ইমানদার মুসলিমগণকে শৈতানদের কষ্টদায়ক আচরণ অমঙ্গল এবং প্রভাব থেকে রক্ষা করা হয় যাতে সৎ ব্যক্তি সৎকর্ম সম্পাদন করতে পারে অতি সহজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু